بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان المغيرة بن شعبة رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا شك احدكم فقام في الركعتين فاستتم قائما فليمضي وليسجد سجدتين فان لم يستتم قائما فليجلس ولا سهو عليه رواه ابو داود وماجه والدارقطني واللفظ له بسند ضعيف আল্লাহ ফকরাবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজুল নবী সাল্লাহ সাল্লামের উপর আমাদের হাদিসের দর্শের বিষয়বস্তু হচ্ছে সিজদা সহ সেজদা সহ আর তারপরে আসবে আপনার সেজদা তিলাওয়াত আর তারপরে সেজদায় শুকুর এই তিনটি সেজদার কথা এক অধ্যায় আছে লেখক বলছেন মহিলা বিন সোবার আদি আল্লাহ তালান থেকে বর্ণিত যে রাসুল্লাহাম বলেছেন এদা সাক্কা আহাদকুম তোমাদের কোন ব্যক্তির যখন সন্দেহ হবে সন্দেহ করবে মানে সন্দেহ হবে ফাকামাফির রাকাতাইন আর সন্দেহের ভিত্তিতে দুই রাকাতে দাঁড়িয়ে গেছে মনে করছে এটা দ্বিতীয় রাখাত না দ্বিতীয় রাখাত জানলে তো আত্মে হাতে বসতো আত্মে হাতে না বসে দাঁড়িয়ে গেছে আর পুরোপুরি দাঁড়িয়ে গেছে সোজা দাঁড়িয়ে গেছে যদি পুরোপুরি দাঁড়িয়ে যায় ফালিয়াম তাহলে কন্টিনিউ করবে ফালিয়াম মানে চলে যাবে মাদায়াম মানে অতিক্রম করে যাওয়া চলে যাওয়া তাহলে আপনি দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গেছেন এখন তৃতীয় রাখা শুরু করে দেন আর ফিরবেন না আর ফিরতে হবে না সোজা দাঁড়িয়ে গেছেন আর ফিরবেন না আর যেহেতু একটা আত্মাহাত ছুটে গেল ইচ্ছা করে ছেড়ে দেননি যে প্রথম তাসা হচ্ছে ওয়াজিব ছিল আর ওয়াজেবের ঘাটতি পূরণ করতে হয় সেজদা সহ দিয়ে ওয়ালিয়াস্টুল সাজদা তেইন সুতরাং দুটো সাজদা করে নেবে শেষে নামাজের শেষে ফাইনলাম ইয়াস্তাতিম্মা কাইমান আর যদি পুরোপুরি না দাঁড়িয়ে থাকে অর্ধেকটা দাঁড়িয়েছিল আধা আধি দাঁড়িয়েছে আর ওই সময় মনে হয়ে গেছে বা কেউ সুবহান আল্লাহ বলে দিয়েছে এখানে আমাদের দেশে ভুল আছে স্মরণ করাবার জন্য নবী বলছেন যে পুরুষরা সুবহান আল্লাহ বলো আর মহিলারা তালি বাজাও আর এরা কি করে আল্লাহ আবার কোথা থেকে যে নিল কোন বুজরুগ যে শিখাইল আল্লাহ জান আল্লাহ জানে কোন বুজুর্গ শিখিয়েছে কোন মজাবে নেই হানাফি সাফি মালিকি হাম্বেলি কোন মজাবে নেই ভালো ভাষায় বলছি একেবারে অজ্ঞতা আর না হইলে অন্ধ অনকরণ গতানুগতিক যা চলছে করতে থাকুন যদি পুরোপুরি না দাঁড়িয়ে থাকে ফালিয়া জিলিস তাহলে বসে যাবে বসে যান ফিরে আসেন ওয়ালা সাহু আলিহে তার কোন সহসেজদা নেই এই শেষকার অংশ একটু সমস্যা এতদূর পর্যন্ত কোন একতলাপ ছিল না ঠিক আছে যদি পুরোপুরি দাঁড়িয়ে যান চলে যান আর আত্মে গেছে গেছে সহসেজদা করে নেন আর যদি না পুরো এখনো সোজা দাঁড়াননি আর জানতে পেরে নিয়েছেন যেভাবে হোক না কেন মনে হয়ে গেছে অথবা কেউ বললো সুবান আল্লাহ বললাম বুঝতে পারলেন সতর্ক করে দিল তাহলে ফিরে চলে আসেন আত্মহাতটা পড়েন তারপরে উঠেন শেষখানে এই যে অর্ধেকটা উঠে ফিরে গেছিলেন শেষখানে সহসিদা করতে হবে না হবে না অলামাদের ইখতলাফ রয়েছে এই হাদিসের বাহ্যিক যেটা অর্থ সেটা হচ্ছে সহসিজদা লাগবে না একদল কলামা এরকমই বলেছেন কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল এই জন্য জমহুর ওলামা মানে অধিকাংশ আলেমরা এর বিপরীত ফতুয়া দিয়েছেন বলছেন যেহেতু নড়াচড়া হয়ে গেল উঠতে হইতো না উঠে গেছে বেশ কিছুটা সেই জন্য সহসিদ্ধা করতে হবে হাদিসটার অবস্থা দেখেন হাদিস আবু দাউদের ইবনে মাজার দারকুতিন আল্লাহ আর শব্দগুলি সোনানে দারকুতিনির বেসানাদিন দাইফিন এমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ বলছেন যে এর সনদ হচ্ছে দুর্বল সনদ তবে ওনার ইজতিহাদে আর ওনার গবেষণায় হাদিসটা জৈফ বা সনদ জৈফ হাদিস জয়ীফ বলেননি সনদ আর আরেকটা কথা যারা হাদিসের পণ্ডিত বা হাদিস চর্চা করে ভালো একটু গভীর ভাবে তারা দুটো কথার মাঝে পার্থক্য করে এই হাদিসটার সনদ দুর্বল আর এই হাদিসটা দুর্বল দুটাতে পার্থক্য আছে কি পার্থক্য আছে হাদিসের সনদ দুর্বল তার মানে এই সূত্রটা দুর্বল যে সূত্র দিয়ে আমাদের কাছে হাদিসটা এসছে কিন্তু সম্ভাবনা আছে যে আরো কিছু সূত্র আছে যেটা হয়তো আমার জানা নেই অথবা আমি পেশ করছি না সেই সূত্রগুলি দিয়ে হাদিস সহিব হাসান হইতে পারে সম্ভাবনা আছে ঠিক না তিনি সনদ জয়ীব বলেছেন সুতরাং তার সাথে কোনো বিরোধ নেই আর যারা আরো যে সনদ একত্রিত করেছেন এর সমর্থনে আরো যে হাদিস রয়েছে তারা বলছেন না হাদিস সহি এই মর্মে ভাষ্যকার মক্কাতুল মোকার একজন ভালো আলেম কাজী তিনি লিখছেন আল যে আল হাদিস ও সাহিবন হাদিসটা সহি হাদিস সহি এই সনদ যে সনদ দিয়ে দ্বারা কত নিতে এসছে সে সনদ সহি কিন্তু হাদিস হচ্ছে সহি কেন ওয়ালাহু সালাসু তরুক এর তিনটা সূত্র আছে তিন সনদ থেকে হাদিসটা এসছে তো এক সনদে এক সূত্রে হইতে পারে যে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না আর আর অন্য সূত্রে প্রমাণিত হইতে পারে আমাদের দুনিয়ার দৈনন্দিন ঘটনা এরকম ঘটে একজন লোক এসে একটা খবর দিল আমরা দেখছিলাম লোকটা ওই রকম দারো না লোকটাকে চিনিও না বলল যে আরো ছয় মাস সময় দেওয়া হয়েছে হ্যাঁ, বৈধ হওয়ার জন্য বিশ্বাস করলাম না হয়তো তারপরে আমাদের একজন মাসাল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব অথবা মাসাল্লাহ শিক্ষিত যে ইন্টারনেটে রাত দিন পড়ে থাকে মাসাল্লাহ দুনিয়ার খবর রাখে নতুন নতুন খবর এসে বলছে যে হ্যাঁ আসলে সময় দেওয়া হয়েছে এখন আমাদের কাছে সনদ কিন্তু মজবুত হয়ে গেল ঠিক না একটা মজবুত সনদ আসলে পরিচিত মানুষ জানিয়ে সম্পর্কে বিশ্বস্ত মানুষ বলছে হ্যাঁ, আর একটা সূত্রে দেখলাম যে একজন আলেম আলতু ফালতু কথা বলে না জেনেই কথা বলে আলেম একজন শেখ এসে দায়ী বলছে কি বলবেন তাহলে আগে প্রথম সনদটা আমাদের দুর্বল ছিল কিন্তু অন্য সনদ থেকে আমাদের কাছে কথাটা সঠিক প্রমাণিত হয়েছে দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে ওই রকমই রসুল্লাহ হাদিসের যাচাই বাছাই এর চেয়ে বেশি মানে কড়াক্রান্তি ক্রান্তি করে তারা যাচাই বাছাই করেছেন প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে বলছেন হম আর এম তিরমিজি হাদিসুন হাসান সাহিন বলেছেন দ্বিতীয় হাদিস রাহাতিরমিন হাদিস মোহাম্মদ বিন সাবি যাই হোক ওই হাদিসে ইমাম আহমদ বলেছেন যে ইবিন আবিল হাদিস দলিলে পেশ করা যাবে না তার তৃতীয় হাদিস আবু মাজার মিন তারিখে সূত্রে কুফার লোক ছিলেন তিনি দুর্বল মানুষ ছিলেন আনিল মগিরা বিন আন আবি আনিল মগিরা এই হাদিসটা এই হাদিসের তাহলে সূত্র জাবের জফির কারণে দুর্বল জাবের জফি সম্পর্কে বলা হয়েছে অত্যন্ত দুর্বল এমন যে তাকে সাইদ কাত্তান আব্দুর রহমান মেহেদি বড় বড় মহাদ্দেশরা ছেড়ে দিয়েছেন মানে জাবির জফির হাদিস নেননি তাহলে একটা সূত্রে জয়ীফ হল জি তো এই হাদিসের মোতাবাত মানে সমর্থক হাদিস পাওয়ার কারণে হাদিসটা আলবানিও বলছেন জুমলাতুল কৌল সার কথা হচ্ছে আন্নাল হাদিস বেহাজি তরুকুল মোতাবাত সাহিগুন এই বিভিন্ন সূত্র আর সমর্থক হওয়ার কারণে বা সমর্থন পাওয়ার কারণে হাদিসটা সহি তাহাবি ইমাম তাহাবির কিতাব সর্বমানিল আসারে হাদিসের কিতাব তাতে সহি সূত্রে হাদিসটা প্রমাণিত এখন মাসলাই যেমন বললাম যে যদি দাঁড়িয়ে যায় তাহলে তো চলে যাবে আর যদি পুরো না দাঁড়িয়ে থাকে তাহলে ফিরে আসবে সহজ সিজদা করতে হবে কিনা এই বিষয়টা সম্পর্কে ওলামারা কি বলেছেন তা আপনাদের একটু শোনাই জাহিরুল হাদিস বাহ্যিক হাদিস যে ফিরে আসলে তাহলে সিজদা সহ নাই যেটা বললাম তাই না আর আর দল বলছেন যে না আর তারাই অধিকাংশ আলামা তারা বলছেন যে না সহসিজদা করতে হবে যেহেতু হরকত হয়ে গেছে নামাজের মধ্যে নড়াচড়া হয়ে গেলে অথচ নড়াচড়া হইতো না করতে হইতো না সেটার ঘাটতি পূরণ করতে হবে বা ভুলটার আর এর জন্য খেসারতের জন্য সহসিজদা করতে হবে হানাফিরা বলছেন এলা আন্না ইস্তাতাম্মা কাইমান যদি পুরোপুরি দাঁড়িয়ে যায় ফাইন আদা দাঁড়িয়ে যায় যাওয়ার পরে যদি ফিরে ওয়াহুয়া এলাল কেয়ামে আক্রাব একবার দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে দাঁড়ানোর কাছাকাছি চলে যাই আর ফিরে তাহলে সাজাদ আলী সহযোগিতা করতে হবে ওয়াইন খান আল কৌদে আকরাব আর যদি না বৈঠকের কাছাকাছি চলে একটু উঠেছে বৈঠকের কাছাকাছি আছে তাহলে লা সুজুদ আলী তাহলে সেজদা সহ লাগবে না তাহলে হাদিসটাকে তারা যেন ব্যাখ্যা করেছেন যে পুরোপুরি যদি না দাঁড়িয়ে থাকে সেটাকে দুই ভাগে ভাগ করলাম দাঁড়ানোর কাছে চলে গেছে তারপরে ফিরলো সেজন্য কি করতে হবে সব করতে হবে আর বৈঠকের কাছেই ছিল একটু উঠেছে সেজন্য আর সেজদা করতে হবে না হাম্বেলিরা কি বলছেন তারপরে ফিরলো সেই জন্য সহসিজা করতে হবে আর তারা বাইহাকিতে একটি হাদিস রয়েছে আল্লাহ তালাম থেকে বর্ণিত সেটা পেশ করেছেন আন্না তাহার রাখালিল কেয়ামি ফির রাকাতাইন আখিরাতাইন আসর আসরের শেষ দুই রাকাতে দাঁড়িয়ে গেছিলেন উঠে উঠার জন্য ফেসাবাহু বেহি লোকেরা তসবি করলো ফাঁকা আদা বসে গেলেন সোম্মা সাজাদ আলী সাহ বসে গেছেন ফিরে তারপরে কি করেছেন সহসেজদা করেছেন এমাম হাফিজ হাজার হাদিসটি সম্পর্কে বলছেন যে রেজাল হোসে কাত এর বর্ণনাকারীরা সবাই আস্থাভাজন বিশ্বস্ত আর এই জন্যই সহসিজা করতে হবে আর একটি হাদিস কামা ফালাম ইয়াস্তাতে মা কায়মান ফালিয়াজ লেইসা আলামান খালফাল ইমাম সাহুন যারা এমামের পিছনে থাকবে অর্থাৎ মুক্তাদি তাদের কোন সহসিজদা নেই অর্থাৎ এমামের পিছনে নিজের নামাজে যদি ভুল করে এমাম ভুল করেন নিজের নামাজে কোন এরকম ভুল হয়ে যায় ঘাটতি হয়ে যায় বাড়তি হয়ে যায় তাহলে হ্যাঁ সহসিজদা নেই তার মানে এমাম যেন এই ক্ষেত্রে তাদের ভুল ত্রুটি বহন করেনি এমাম ভুল করেনি তোমাদের ভুল হয়নি যেন ভুল হইলেও আর এমাম ভুল করেছে মোক্তাদের কোন ভুল হয়নি সুতরাং কি করতে হবে সহসিদ্ধা এমামকেও করতে হবে কেউ করতে হবে এই মাসলাই ইতলাফ নেই হাদিসটা অবশ্য দুর্বল ইমামের পিছনে যারা আছে তাদের ফাইন সাহাল যদি ভুল করে তাহলে এমামেরও সহসিজদা লাগবে ও আলামান খালফা যারা পিছনে আছে তাদের সহযোগিতা করা লাগবে হাদিসটি মুসনারে বাজদারে রয়েছে বাইহাকিতে রয়েছে বেসানাদিন দাইফিন হাদিসের সনদ হচ্ছে দুর্বল হাদিসটি সম্পর্কে ভাষ্যকারও বলছেন হাদিস দুর্বল ইমাম বাইহাকি জয়ীব বলেছেন ইমাম শৌকানি রহমতুল্লাহ আলী মাজমাইন তারা বলছেন এতে রয়েছে খারেজা বিন মুসাব বর্ণনাকারী জয়ীফ আবুল হাসান হুসাইন মাদিনী সে অজ্ঞাত পরিচয় সুতরাং হাদিস জয়ীফ আল্লাহ আলম কিন্তু এই মর্মে ইখতলাফ মাসলা ইখতলাফ নেই যেখানে সহি হাদিস এখানে নেই হয়তো অন্য কোনো আসার সাহাবাইকার আমল দিয়ে তারা দলিল পেশ করেছেন আর না হইলে এই বিষয়ে দেখেছেন যে এইটাই বেশি সন্ন্যতের কাছাকাছি সেই জন্য আমরা এটাই বলছেন যে এমাম যেন দায়িত্ব বহন করেন মুক্তাদির মুক্তাদিরা যদি নিজের নিজের নামাজে কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে সহসেজদা নেই তবে অনেক সময় মুক্তাদি পরে আসে এক রেখাত পাইনি বা দুই রেখাত পাইনি ইমামের সালাম ফেরার পরে ওই দুই রেখাত পড়তে গিয়ে যদি সহ হয়ে থাকে ভুল হয়েছে বাকি রেখাত কমপ্লিট করতে গিয়ে তো সহসিদা করতে হবে না হবে না হ্যাঁ এখানে সহসিদা করতে হবে কারণ এখন নিজের নামাজ পড়েছে ইমামের সাথে আর কোনো সম্পর্ক নেই সালাম ফেরার পরে এমাম মতি শেষ হয়ে গেছে এখানে তার আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ লিখেছেন যে যারা শুরু থেকে নামাজ পড়ে তাদের ফায়দা রয়েছে ইমামের সাথে শুরু থেকে নামাজ পড়লে ফায়দা রয়েছে অনেক ভুল ত্রুটি আপনার আছে কিন্তু আল্লাহ পাক হয়তো একসাথে মাফ করে দিলেন সহসিদা করতে হলো না আপনার সহসিদা করতে হলো না তার মানে এইরকম যদি কিছু ভুল ত্রুটি ঘাটতি হয় তাহলে এখানে আরেকটা বিষয় আরো বলি অনেক সময় আপনি তসবি পড়ছেন বা দোয়া পড়ছেন আত্মায়াত পড়ছেন দরুদ পড়ছেন আর এমাম সাহেব দিল তাড়াতাড়ি সালাম ফিরে পড়তেই পেলেন না বিরোধী তার করবেন না বিলম্ব করবেন না আপনি সালাম ফিরে দেবেন আপনার নামাজ ইনশা আল্লাহ হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু বেশি যদি ফরোজ অজেবে ঘাটতি হয়ে যাচ্ছে তাহলে ওই এমামকে সৎ পরামর্শ দেবেন বা নসিহত করবেন বুঝাবেন বলবেন অন্তত যে আমরা করতে পারছি না আপনি এত তাড়াতাড়ি রুকু শেষ দেওয়া কিছু করছেন এগুলো وعن صوبان رضي الله عنه عن النبي أن النبي صلى الله عليه وسلم قال وأنه قال لكل سهو سجدتان بعد ما يسلم رواه أبو داود وابن ماجه بإسناد ضعيف صوبان رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাম বলেছেন লেকুল্লে সাহুইন সাজদাতান প্রত্যেক ভুলের জন্য ভুলের কারণে দুটো সেজদা করতে হবে বাদামায়ুসাল্লাম সালাম ফেরার পরে রাহ আবু দাউদ হাদিসটি আবু দাউদে রয়েছে ইবিন মাজাদে রয়েছে কিন্তু হাদিসের সনদ হাফিজ হাজর রহমতুল্লাহ আলের গবেষণায় জয়ীশ ভাষ্যকার বলছেন হাদিসটা সম্পর্কে ইখতলাফ রয়েছে এইরকম কিছু হাদিস আছে যে হাদিসগুলো বিশেষ করে সহির মর্যাদায় পৌঁছেছে না হয়তো হাসান অথবা হালকা জৈশ এই ধরনের হাদিসগুলি বড় বড় আলেমদের জন্য অনেক সময় হুকুম লাগানো জটিল আমরা হাদিসের উপর যেহেতু পড়াশোনা করেছি এই ধরনের হাদিস জয়ীফের একেবারে ওপর দিকে হালকা জয়ীফ জয়ীফ হওয়ার সম্ভাবনা আর সহি হওয়ার নিচের দিকে একবারে হালকা হাসান হাসান হাসান হওয়ার সম্ভাবনা আছে আবার জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে এইগুলোতে এখতলাফ হয়েছে তখন ভালো গবেষণা বা ভালো গবেষক অলমা থেকে উপকৃত হইতে হবে আর বড় বড় অলমাদের কথাকে তুলনামূলক স্টাডি করতে হবে যে আরো দশজন আলামারা কি বলেছেন এই হাদিসটি একজনের অন্ধ তকলিদ অনুকরণ না করে বা অন্ধভাবে না মেনে তার গবেষণাকে আমরা আরো দেখলাম পাঁচজনের গবেষণা কি আছে সবার কথা মিলিয়ে কোনটা বেশি যুক্তিসঙ্গত হয় সেটা আমরা দেখব এরকম করা উচিত এ হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন আল হাদিস ও হাসান হাদিসটা হাসান দুর্বল বলেছেন দুর্বল কেন বলেছেন বলছেন তার সনদে ইসমাইল বিন আইয়াস আছেন ইসমাইল বিন আয়াস সম্পর্কে আপত্তি রয়েছে তার উপর সমালোচনা আছে তিনি সমালোচিত ব্যক্তি কেউ কেউ দুর্বল বলেছেন ইমাম বাইহাকে বলছেন ইসমাইল বিন আইয়াস লাইসাবিল কবি তিনি শক্তিশালী নন এরাকি ইমাম এরাকি বলছেন মুদারিম তার হাদিস গড়বড় হইত কথাবার্তা ঠিক থাকতো না ওয়াকাল হাফেজ এমাম হাফেজ ইবিন হাজার বলছেন ফি ইসনাদি ইখতলাফ এর সনদে বিরোধ রয়েছে এমাম বুখারি রহমতুল্লাহ সুন্দর কথা বলেছেন উনি বলেছেন এজা হাদ্দাসান আহলে বালাদিহি তিনি যদি তার দেশবাসী সম্পর্কে হাদিস বয়ান করেন দেশবাসী থেকে স্বামী সামদেশের লোক ছিলেন ইসমাইল ভাইয়াস সামদেশের ওস্তাদ থেকে হাদিস বয়ান করেন ফাসাহি হুন তো হাদিস সহি বলেন হ্যাঁ? আর যদি অন্য ইরাকের লোক এলাকের ওলামা বা হেজাজের ওলামা থেকে হাদিস বয়ান করে ওস্তাদ থেকে সেখানে দুর্বল এটা হয় অনেক সময় একজন মানুষ দীর্ঘদিন বাংলাদেশে পড়াশোনা করেছে দশ বছর আচ্ছা, তাহলে ওইখানকার পড়াশোনায় সে পন্ডিতে আছে ওখানকার সিলেবাসে ওখানকার পড়াশোনায় পন্ডিতে আছে সৌদি আরবে এসে ছয় মাসের একটা কোর্স করেছে একটা বছর পড়েছে তাও হয়তো ফ্যাকাল্টিতে হাদিসের উপর না ফেকার উপর নাই বরং পড়েছে হয়তো ভাষা কোর্স বা কিছু এই ধরনের বা যদি হাদিসও পড়ে তো এক বছরই চার বছর নয় পাঁচ বছর নয় পড়েনি তাহলে এখানকার এলমে তৌহিদের এলমে দুর্বল হওয়া স্বাভাবিক তার তাই না হাদিসের সহি জয়ীফের জ্ঞানে দুর্বল হওয়া স্বাভাবিক তা হাদিস সহি জয়ীফের এলিম আরব দেশের মতো উপমহাদেশে পড়ানো হয় না মতন পড়ানো হয় সাহেব কোন হাদিসের কি জবাব দিতে হবে না মানলে তার তাবিল কি করতে হবে জবাব কি করতে হবে এগুলো পড়ানো হয় হ্যাঁ মানি কেন এই হাদিস মানি না কেন এই হাদিসের উত্তর কি হবে এইগুলো খুব পড়ানো হয় কিন্তু সহি জয়ীফের মাপকাঠি কি কোন হাদিস সহিফ কোন হাদিস জয়ীফ না তিরমিজি আছে বাস চললো ইবনে মাজা তাজে চললো সেহা সিপ্তা ছয়টা হাদিসকে সহি বানিয়ে দিল জি তো এই ইসমাইল বিন আইয়াস তার দেশের সাম দেশের ওস্তাদদের থেকে হাদিস জানবার পর ওগুলো ভালো মুখস্থ ছিল তার এই জন্য ওগুলোতে পারদর্শী কিন্তু এরাক বা হেজাজের ওস্তাদদের কাছে বেশি পড়াশোনা করেননি অল্প স্বল্প কিছু শিখেছেন বলতে গিয়ে মজবুত করে বলতে পারেন না তখন ভুল হয়ে যায় আর এইরকম ভুল হইলেই লোক তখন দুর্বল বলে দুর্বল বর্ণনা করি বলে বিবেচিত হয় এইরকম অবস্থা হয়েছে এই লোকের হাদিসটা কেউ কেউ হাসান বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন এই হাদিস যদি ধরে নেওয়া যায় আমলযোগ্য তাহলে হাদিস কি বলে যে প্রত্যেকটা ভুলের কারণে এক নামাজে যতবার ভুল হবে তত তা কি হবে তত দুই শেষদা হবে তাহলে একটা নামাজে যদি দুই জায়গায় আপনার দুটো অজেব ছুটে যায় বা এক জায়গায় অজেব ছুটে গেছে আর এক জায়গায় সন্দেহ হয়েছে মার আর বেড়ে গেছে এক জায়গায় ঘাটতি করেছেন আর এক জায়গায় বাড়তি করেছেন তাহলে কি করতে হবে চারটা ছয়টা অনেক সময় তার বেশিও শেষ করতে হইতে পারে কিন্তু এটা অধিকাংশ আলমাদের মত নাই অধিকাংশ আলমাদের মত হচ্ছে যে একাধিক ভুলের জন্য একবার সেজদা করা মানে ওই দুটো সেজদাই যথেষ্ট কি জন্য তারা এই হাদিস উপেক্ষা করেছেন কারণ তাদের কাছে হাদিস সাব্যস্ত নয় হাদিস জয়ীফ বলছেন এ সম্পর্কে যে এই হাদিসের এটা একটা অর্থ আর কেউ কেউ অর্থ করেছেন অন্য অর্থ করেছেন তারা এই হাদিসের অর্থ যে প্রত্যেক সহ ভুলের জন্য দুটা শেষ দা এইরকম অর্থ নাই বাদামায়ুসাল্লাম সালাম ফেরার পরে হোক আগের হাদিস রয়েছে পরে রয়েছে সেটা কোনো ব্যাপার না দুটোই জায়জ রয়েছে বলছেন যে এর অর্থ হচ্ছে অমুম আনোয়াইহিল ওয়ারেদ মিনহা গাইরুল ওয়ারেদ বলছে যে যেই ধরনের ভুল হোক না কেন কম হওয়ার ভুল হোক বেশি হওয়ার ভুল হোক সন্দেহর ভুল হোক দূরে করে চেষ্টা করবে এটা মানে অর্থটা যেন ওই দূরের অর্থ গণনা করেছেন তারা অথবা জয়ীব বলেছেন দিয়ে তারপরে এটাকে অধিকাংশ আলামারা বলছেন যে যতগুলি ভুল হোক না কেন এক নামাজে একাধিক ভুল হইলে বা বেশি ভুল হইলে দুটো সেজা যথেষ্ট আল্লাহ আলম وعن ابي هريره قال سجدنا مع رسول الله صلى الله عليه وسلم في اذا السماء انشقت واقرا باسم ربك الذي خلق رواه مسلم এখান থেকে এখন সিজদা তেলাওয়াত শুরু হচ্ছে সিজদা তেলাওয়াত সম্পর্কে হাদিসগুলি আলোচনার আগে আহ, একটা মোটামুটি কথা শুনে নেন যাতে করে ব্রেনে কথাগুলি থাকে সিজদা তেলাওয়াত কোরআনে কেরিমে রয়েছে কোরআনে কেরিমে আছে কতটি আছে পনেরোটি না চোদ্দটি হ্যাঁ চোদ্দ- চোদ্দটি কে কে বলছেন হ্যাঁ? চোদ্দোর চোদ্দ মতো আছে আর সহি হচ্ছে যে পনেরোটি আছে পনেরোটি আছে কিন্তু একদল চোদ্দটি বলেছেন সুরা হজের দুটো সেজদার একটা সেজদা নেননি এটা হচ্ছে হানাফিরা আর আরেক দল চোদ্দটি বলেছেন আর চোদ্দটি বলে সুরা সদের সেজদা নেননি সুরা হজের দুটো নিয়েছেন এরকম করেছে তাহলে চোদ্দটি ওদের কাছে থাকলো মহাদিসিন কেরামরা সবগুলি নিয়েছেন সুরায় সদেরও দাউদ আলী ইসলামের শুক্রানা সেজদা যে তবা কবুল হয়েছিল ফাখারা আনাম ওখানেও সেজদা নিয়েছেন আর হজের দুটি সেজদা নিয়েছেন তাহলে পনেরোটি হচ্ছে তাদের কাছে আর আর এক দল আছে তারা সেজদা অনেক কমিয়ে দিয়েছে তারা মুফাসাল অর্থাৎ শেষ দিকে শেষ কয়েক পাড়াতে যে সেজদা কোরআনে কেন রয়েছে সেগুলিকে নেননি তারা হ্যাঁ, এগারোটি সেজদা কারো চোদ্দটি সেজদা কিন্তু সহি হচ্ছে যে পনেরোটি সেজদা কারণ হাদিস দ্বারা প্রমাণিত তবে গুলি ওয়াজেব নয় অধিকাংশ আমাদের নিকটে অজেবন নয় আর এর দলিল স্পষ্ট আসবে ওমর রাজি আল্লাহ তালানো জুমার খুদবাই বক্তব্য বলছেন খুদবাই আর সাহাবিরা কেউ প্রতিবাদ করেননি তার মানে এর উপর সাহাবাই কেরামদের এজমা ঐক্যমত ছিল যে খলিফা রাশেদ যা বলছেন ঠিক বলছেন এটাই হচ্ছে হাদিস সম্মত কথা যে সেজদা অজীব নয় তবে সেজদা করা ভালো মুস্তাহাব সুন্নাত হানাবি মজাবে এই সেজদায় তেলাওয়াতকে অজীব বলা হয় আর তারা অজেব ফরজে পার্থক্য করে অন্যদের নিকটে অজেব ফরজে কোন পার্থক্য নেই আর আসলে শাব্দিক দিক থেকেও লক্ষ্য করলে অজেব আর ফরজে কোন পার্থক্য নেই আবুহে রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন সাজাদনা মা রসুল সাল্লাম আমরা রসুল্লাহামের সাথে সেজদা করেছি ফি এজাজ সামাউন সাক্ষাত সুরা ইজাসামাউন সাক্ষাতে সুরা ইনশিকাকে আর কিসে ওয়াকরা বিসমে রব্বেকালিজ খালাক আর সুরায় আলাক ইকরা বিসমে রব্বেকালিজ খালাক দিয়ে যে শুরু হয়েছে তাতে ও রাহ মুসলিম হাদিসটি সহি মুসলিম রয়েছে আর আবু হরিয়ারা রাজিয়াল্লাহ মক্কা ইসলাম গ্রহণ করেছেন না মদিনায় হ্যাঁ মদিনাই তাও ইসলাম গ্রহণ করেছেন মদিনায় কোন সময় খাইবারের সময় এসছেন হ্যাঁ খাইবারের সময় তিনি এসছেন সপ্তম হিজড়িতে তাহলে আপনি চিন্তা করেন যে মনসুখ রোহিত বলার কোনো যুক্তি নেই যারা এগারোটা সেজদা নিয়েছে আর এই সেজদাগুলোকে মানেনি যেমন সাফেইরা তারা এই হাদিসকে মনসুখ বলেছে শেষদা করে মনসুখ মনসুখ হইল কখন আরে মানসুখ হলে তার আগের কথা শেষ জামানার কথা বহরে বয়ান করছেন তিনি শেষদা করেছেন রসুল্লাহ সুতরাং মনসুখ হওয়ার দাবি সাফি মজহাবের ভুল শেষদা তেলাওত কারা করবে আর একটি বিষয় জেনে না যে তেলাওত করেছে শুধু সে করবে না যারা শুনছে তারা করবে হ্যাঁ করবে তারি সাহেব আর হ্যাঁ। হ্যাঁ? মনোযোগ দিয়ে শুনবে শোন শুননেওয়ালা দুই রকম এক হচ্ছে সামে আর একটা হচ্ছে মুস্তামে যারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুনছে কোরআন তেলাওয়াত হচ্ছে শুনছে কান লাগিয়ে শুনছে মুস্তামে আর কোরআনকে ইস্তেমা করতে বলা আছে মনোযোগ সহকারে শুনতে বলা হয় যা করি আল কোরআন যখন কোরআন পাঠ হবে ফাস্তামে উল্লাহ মনোযোগ সহকারে শুনো ও আন সেতু আর চুপ থাকো নীরব থাকো আল্লাহ কুতুর রহমন তাহলে আল্লাহ পাকে রহমত হবে তাহলে ইস্তেমা মনোযোগ সহকারে যদি শুনেন আপনি রেডিওতে গাড়িতে চালিয়ে দিয়েছেন অথবা এখানে কোরআন তেলাওয়াত কেউ করছে বা কোন ইয়েতে লাগানো আছে হয়তো রেকর্ড আর শুনছেন আপনি মনোযোগ দিয়ে তাহলে আপনি সেজদার জায়গায় পেলে কি করবেন সেজদা করবেন নামাজের মধ্যে শোনে মনোযোগ দিয়ে শোনে হ্যাঁ মুক্তাদির আর তেলাওত করছে ইমাম সাহেব শেষদা করে মুক্তাদির সেজদা করবে কিন্তু আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন আর গ্লাস খোলা আছে আর গাড়িতে তেলাওত হচ্ছে আর আয়াতটা আপনার কানে পৌঁছিল যে ওয়াইজা করে আলী আসছে তো সেজদা করতে হবে সামে আপনি মুস্তামে না আপনি শোনার উদ্দেশ্যে ওখান দিয়ে যাচ্ছিলেন না আর বসেও ছিলেন না সুতরাং আপনার উপরে সেজদা নেই এখানে কেউ এসছে এমনি ঘুরতে একটি কোনো কাজে এসছে আর আমরা একটা সে- তেলাওয়াত সেজদার তেলাওয়াত পাঠ করলাম তার সেজদা নেই ভাই জি। وعن ابن عباس رضي الله عنهما قال صاد ليست من عزائم السجود وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يسجد فيها رواه البخاري عبد الله بن عباس رضي الله تعالى عنهما থেকে বর্ণিত তিনি বলছেন যে সুরায় সদের সেজদা আবশ্যক সেজদার অন্তর্ভুক্ত নাই লাইসাত মিন আজাইমিসুদ আজিমা মানে যেটা অবশ্যই পালনীয় অবশ্যই পালন মানে ফরজের অর্থ বুঝাইতে চাননি মানে তাগিদ সুন্নাতে মোয়াক্কাদা নয় তাগিদ নেই ওর এ কথা বলতে চেয়েছে লাইসাত মিন আজাইম সজুদ আবশ্যক সেজদার অন্তর্ভুক্ত নয় সুরা সদের সেজদা তবে অকাদ রায় তো রাসুল আল্লাহ রসুল্লাহামকে আমি দেখেছি তাতে সেজদা করেছে সেজদা করতে দেখেছি রসুল্লাহাম কিন্তু সেজদা করা একেবারে মোয়াক্কাদ নয় সন্নাতে মোয়াক্কাদা নয় জরুরি নয় রাহুল বুখারি হাদিসটি সহি বুখারিতে রয়েছে এই হাদিসটাকে সামনে রেখে একদল সুরায় সদের সেজদাকে বাদ দিয়ে দিল সুরায় হজের সেজদাকে হয়তো দুটো মানলো চোদ্দটাই তাদের কাছে থাকলো এরকম হয়েছে অলমায় কেরামদের রয়েছে কোরআনের শ্রদ্ধাগুলি সম্পর্কে ফাকাল আল হানাফিয়া ভাষ্যকার বলছেন হানাফিরা বলে হে আর বাত আশারা মাহাল্লা চোদ্দটি জায়গা মানে, একটাই তারা মানে। সেই জন্য ভারত বাংলাদেশের ছাপা গুলিতে দেখবেন দ্বিতীয় সেজদাটা আছে এগুলো যে আয়টা আছে তাতে লিখা আছে সাইডে লিখে রেখেছে এটা আরবের কোরআনে পাবেন না কিন্তু পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশে মজাবি গোড়ামি একেবারে তুঙ্গে লিখে রেখেছে কোরআনের সাইডে ও ঠিক আছে কি লিখা আছে সাফেই দেখে নেবেন এই সেজদা ইমাম সাফের নিকট আমাদের কাছে না কোরআনে আপনি টিকা বসে আপনি হাদিস বিরোধী কথা কেন কি বলছে সহি বখারের হাদিস হ্যাঁ তারপরে হজের সেজদা ও দুটো আসবে ও হাদিসও আসছে সুরা সদেও সেজদা আছে আর সুরা হজেও সেজদা আছে ওয়াজাহাবা সাফেইয়া সাফেইরা বলছে ইন্না আহাদা আশার মহাজিন এগারোটা জায়গা তিনটা নেয়নি আর এই সেজদা কোনটা সেজদা এই হাদিস লাইসাত মিন আজাইমির সুজুদ জরুরি আবশ্যক নাই মানে একবার আউটি করে দিল এই চারটা সেজদা তারা কমিয়ে দিয়েছে পনেরোটার মধ্যে <clears throat> ওয়াজাহাবাল আল হানাবিল্লাহ হাম্বলিরা কি বলছেন আন্না আরবা আসার ওদের কাছে চোদ্দটা সেজদা ওলা ইয়াতামানে সেজদা তো আবার সুরা মানেনি ওরা সাফিদের থেকে পার্থক্যই করেছে মোফাসালের সেজদা মেনেছে মানে শেষ দিকের সেজদাগুলি তিনটা কিন্তু সুরা সজের তারা গ্রহণ করে ওরাও চোদ্দটা বলেছে মহাদিসেন রাম আহলেদিস ওলামারা বলছে পনেরোটি সেজদাই সন্ন্যত আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু সূরা নাজমে সেজদা করেছেন হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে তাহলে এটাও খণ্ডন ওই ওই শাফিঈদের যারা বলছে 11টি সেজদা সূরা নাজমের আর ইনশিকাক আর সূরা আলাকের সেজদা করেনি তাদের মযহাবের ফতোয়া বলে وعن زيد بن ثابت رضي الله عنه قال قرات على النبي صلى الله عليه وسلم النجم فلم يسجد فيها متفق عليه زيد بن ثابت বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি সূরা নাজিম পড়েছিলাম কিন্তু তাতে তিনি সিজদা করেননি হাদিস মুসলিম আর এই হাদিস পেয়ে গেল কে হ্যাঁ যারা বলছে নাই যেমন হাম্বলিরা আর তারপরে আপনার সাফিরা সুরা নাই সুরা কিন্তু এই হাদিসের অর্থ নবী করলেন না মানে নেই তাহলে আগের হাদিসটা ছেড়ে দিলেন হাদিস কিন্তু দুই হাদিসের সমন্বয় এই যে কোনো সুরার সেজদা ওয়াজেব নাই নবী সাল্লাম কখনো সেজদা করেছেন আর কখনো এর প্রমাণে আরেকটি হাদিস আছে সম্ভবত এখানে আছে কিনা কিন্তু নবী করিম সাল্লাম মক্কায় একবার সুরা নাজম পাঠ করেছিলেন আর সেজদা করেছিলেন মুশরেকাও সেজদায় পড়ে গেছিল মুশরেকরাও সেজদায় পড়েছিল সেই হাদিস ওয়ান খালিদ বিন মাদান কাল ফদ্দিলাত সূরাতুল হজ্জ বিসাজদাতাইন রহাবুদাও ফিল মারাসিল খালবে মাদান তিনি বলছেন যে সুরে হজকে ফজিলত দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে দুই সেজদার বৈশিষ্ট্য দিয়ে দুটো সেজদা একটি সুরাতে এই বৈশিষ্ট্য কোন সুরার হাদিসটি আবু রয়েছে আর আবু দাউদের মারাসিল যে রয়েছে একটা বিশেষ ছোট্ট আবু দাউদের সাথে ভারতে যে ছাপানো বা পাকিস্তানের ছাপানো আবু দাউদ তাতে ওর সাথে আছে মারাসিলটা ওতে রয়েছে এই হাদিস প্রমাণ করে যে সুরা হজে দুটো সেজদা রয়েছে হাদিস মুরসাল আর ওয়ালাহু শাহিদ ভাষ্যকার বলছেন এর বেশ কিছু সমর্থক হাদিস রয়েছে শুদ্ধ বাদহা বাদান শুধু মুরসাল হাদিস জয়ীফ হালকা জয়ীফ জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে কারণ তাবেই বলছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন তাবেই সাহাবি থেকে শুনলে তো জয়ীফ থাকে না কিন্তু যে সম্ভাবনা একটা থাকছে যে তাবে আবার আর এক তাবিতে শুনতে পারে সেই তাবে আবার দুর্বল হইতে পারে সেই জন্য একটা সম্ভাবনা থাকছে এই জন্য মুরসাল হাদিস জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে আবার সহি হইতে পারে যখন সন্দেহ তাহলে শুধু মুরসাল যদি হয় আমরা ওইটাকে হালকা জয়ীফের একটা প্রকরণ ধরব কিসিম ধরব হালকা জয়ীফের সমর্থন যদি পাওয়া যায় তাহলে হালকা জয়ীফ মিলে হাসান হয়ে যায় এটা হচ্ছে হাদিসের কায়দা কানুন তো ভাষ্যকার এই জন্য বলছেন যে এই হাদিসের বেশ কিছু সাওয়াহেদ মানে সমর্থক হাদিস রয়েছে এশুদ্ধ বাজান একটি অন্যটিকে শক্তিশালী করে সুতরাং হাদিস সহি সুরা হজের বা হাসান সুরা হজের দুটো সেজদার যে দুটো সেজদার একটা হানাফি মজাবে মেনেছে আর একটাকে মানেনি তা এই হাদিসের খেলাফ তারা করেছে মানে হাদিস হাদিস আমের ওসানা আমের থেকে বর্ণিত হাদিসে রয়েছে কেউ যদি সেজদা না করতে চায় এই দুটো জায়গায় সুরা হজে তাহলে সে যেন সুরায়ে হজ না পড়ে তাগিদ হয়ে গেল হাদিস সহি হইল তো মজবুত আরো হয়ে যেত তাই না কিন্তু হাদিসটার সনদ দুর্বল হাদিসটার সনদ দুর্বল বাকি অন্যান্য আরো হাদিস রয়েছে তার খুদবা ছিল এটা বক্তব্য ইন্না নামুর রবি আমরা খুদবার সময় বক্তব্যের সময় সেজদার আয়াত হয়ে অতিক্রম করব সেজদার আয়াত পাঠ করব থামান সাজাদা ফাঁকা দাসাবা কেউ যদি সেজদা করে ঠিক আছে করলো ঠিক আছে ঠিক করলো অমাল্লামিয়াসুদ আর কেউ যদি সেজদা না করে ফালা ইসমা আলী তার কোন গুণা নেই কোন গুণা নেই রাহুল বুখারি হাদিস সহি বুখারিতে রয়েছে আর মহাত্মা মালিকে রয়েছে ইন্নআল্লাহ তাল্লাহ সুজুদ উমার রাজিয়াল বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাল্লাহ সিজদা ফরজ করেননি সিজদা তেলাওত ফরজ করেননি ইল্লা আন্নাসা তবে আমরা চাইলে করতে পারি সন্ন্যত মুস্তাহাব ভালো নেকির কাজ চাইলে আমরা করব। বলছেন যে হাজাল আসার বিন আমিরুল এটা হচ্ছে আমিরুল মমিনের আসার বর্ণিত কথা জুমা জুমার খুদ্ায় বলেছেন আমামা সাহাবাতি করলেন সমস্ত সাহাবাইকার সামনে ফালাম ইউনকের আলাইহে আহাদমেন কেউ আপত্তি তুলেনি যা আপনি ভুল বলছেন সেজদা করা অজেব হ্যাঁ যেমন হানাফি মজাব অজেব ফাদাল্লা আদাবিল মহারাজা প্রমাণ হলো যে একমত হয়ে গেছেন তারা এই ক্ষেত্রে ঐক্যমত হয়েছে সাহাবিদের আর সাহাবিদের যুগে ঐক্যমত সম্ভব ছিল আজকের যুগে ঐক্যমত এজমা অসম্ভব কথা কখনো হয়নি সাহাবাই কেরামদের আমলের পরে কখনো কোনো বিষয় এজমা হয়ে গেছে একমত হয়ে গেছে এইরকম পাওয়া যায়নি তবে যেগুলো কোরআন হাদিসে সর্বসম্মতিক্রমে স্বীকৃত সেটা আলাদা কথা এমাম ইবিন তাইমা রহমতুল্লাহ আলের বক্তব্য শোনে আপনাদেরকে তিনি বলছেন ওয়ালাম কোরআন ওয়ালা ওয়ালা ইজমাউন ওয়ালা যে সেজদা ওয়াজেব হওয়ার না কোরআনে দলিল আছে না সুন্নাত হাদিসে দলিল আছে না কোন এজমাই আছে না কোনো যুক্তি আছে কেয়াস কোনটা দিয়ে সমর্থন হয় না সেজদা তেলাওয়াত ওয়াজিব হওয়ার যেটা হানফি মজাহ বলছে আব্দুল্লাহ আল্লাহ তালুমা থেকে বর্ণিত তিনি বলছেন কানান নবী সাল্লাহ আকরা আলাইন আল কোরআন নবী করিম সাল্লাম আমাদেরকে কোরআন পড়ে শোনাইতেন ফায়দা মার্রা বেসাজদাতে যখন সেজদার আয়াত অতিক্রম করতেন কাব্বারা তাকবীর পাঠ করতেন আর সেজদা করতেন ওয়াসাজাদা মাহু আর তার সাথে আমরাও সেজদা করতাম রাহ আবু দাউদ হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন বেসানাদিন ফিহে লিনুন এমন এক সনদে সূত্রে যাতে দুর্বলতা রয়েছে হালকা দুর্বলতা রয়েছে এই হাদিসের দুর্বলতা থাকলেও ভাষ্যকার বলছেন লাকিন্না এর মূল বক্তব্যটা মুসলিমে রয়েছে বোখারি মুসলিমে রয়েছে আবদুল্লাহ বিন রাজি আল্লাহ থেকে বর্ণিত তাহলে এই হাদিস দ্বারা একটা নতুন মশলা জানতে পারলাম যেটা এখন পর্যন্ত আসেনি সেটা হচ্ছে সেজদা তেলাওতে যাওয়ার জন্য তকবির লাগবে না বিনা তকবির যখন সেজদার সময় আসতো কাব্বারা তকবির বলতে না সেজদা যেতেন কিন্তু সেজদা থেকে উঠে তকবির দিয়ে উঠতে হবে কি এই কথা নেই হাদিসে এই জন্য একদল বলছেন যে হ্যাঁ এইটাই সেজদা যাবেন তখন তকবির দিয়ে যাবেন ওঠার সময় তকবির টকবির নেই আর সালামও নেই তকবিরও নেই সালাম নেই আর একদল বলছেন যে না এই হাদিস যেহেতু দুর্বল সেই জন্য এই সেজদা তেলাওতের জন্য শুরুতে তকবিরও নেই তাহলিলও নাই তাসলিমও নাই সালামও নাই শেষখানো তকবির নেই আর এর জন্য উজু শর্ত নাই এমনকি কিবলাও শর্ত নাই তবে এগুলি মেনটেন করলে ভালো খোলাসা কথা বলে দিলাম কি উজুর অবস্থায় তেলাওত করেন ভালো উজুর অবস্থায় সেজদা তেলাওত করেন ভালো কেবলার দিকে ঘুরে যান এদিকে মুখ করে পড়ছিলেন আমরা এইদিকে মুখ করে আসি তাই না ওই দিকে তো সেজদা যদি করতে হয় তো এইদিকে যদি ঘুরে যান একটু কষ্ট করে সবাই তাহলে ভালো কিন্তু না এদিকেই মুখ করে ওইদিকে মুখ করে যে যেদিকে আছেন সেজদা যদি পড়ে যান এমন কোন শর্ত প্রমাণিত নয় কোন হাদিস দ্বারা যে এই সেজদার জন্য কেবলামুখী হইতেই হবে তবে ভালো এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন হাদিস থেকে বেশ কিছু মশলা আমরা নিতে পারি আল হাদিস প্রমাণিত যে শুনছে মন দিয়ে সে যেন করে যেমন কারি সাহেব সেজদা যে সেজদা করছে আল আন্নাল কারি এমামুল মুস্তামিন কারি সাহেব যেন শ্রোতাদের এমাম কারি সাহেব পাঠ করলো সেজদা তেলাওয়াত আর যারা মন দিয়ে শুনলো মনোযোগ দিয়ে তারাও সেজদা করবে ইয়াদুল্লাহ আল্লাহ কাজিজ আল্লাহ ইয়াসুদ কারি সাহেব যদি সেজদা না করে যে নিজে পড়েছে সেই সেজদা করলো না ফাইনাল মুস্তামিল আয়াসুদ তাহলে যারা শ্রোতা তারাও সেজদা করবে না আমি সেজদায় তেল পড়লাম আমার আলোচনাতে আমি সেজদা করলাম না আপনার সেজদার কোনো প্রয়োজন নেই কারণ আমি যেন এমাম স্বরূপ এই ক্ষেত্রে তেলাওয়াত যেহেতু আমি করেছি কারি আমি পাটকারি আমি আয়াতের সুতরাং আমি যেন এমাম এমাম ইমাম শেখুল ইসলাম রহমতুল্লাহ বলছেন ওয়ালা ইউসরাও ফি ওয়ালা তাহলিল তার মত হচ্ছে যে সেজদা তেলাওতের না তকবির তাহরিমা আছে না সালাম আছে যেমন নামাজের বলা হয়েছে যে মহা তকবীর নামাজের তাহরিমা কি তকবীর পাঠ কর আল্লাহ আকবর আর তাহলিল সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ তিনি বলছেন তকবির নেই তাহরিমা মানে শুরুতেও তকবির নাই আর শেষেও তকবির নাই আর সালাম ফিরাও নাই কারণ কিচ্ছু নেই হাজা হাসন্নাতুল মারুফ আনী নবী সাল্লাহ তিনি বলছেন এটাই নবী সাল্লামের পরিচিত সোননাথ বা প্রসিদ্ধ সোননাথ আর তাহলে হাদিসটা তিনি জয়ীফ হওয়ার কারণে গ্রহণ করেননি ও আলী আহমাতুসালাফ অধিকাংশ সালাফে সাহাবাহাম তাবেনদের আমল এরকমই ছিল ওয়াহা ওয়াল হাজা ফালাইসাহ সলাতুন এটা নামাজ নয় সেজদা তেলাওয়াত নামাজ নাই যে নামাজের মতো তকবির দিবেন নড়াচড়াতে তকবির দিতে হবে আর সালাম দিতে হবে নামাজের যেগুলি শর্ত আছে তাহারাত কিবলামুখী হওয়া এগুলোর প্রয়োজন নেই উজু বালিয়াজুজ তাহারাতিন বিনা পবিত্রতায় বিনা উজুতে এই করতে পারবে ওয়াইলা গাইরুল কিবলা কিবলা ছাড়া এই করতে পারবে যেমন অন্য জিকির আজকার রয়েছে জিকিরা সুবাহ আলহামদুলিল্লাহ আর অন্য অন্য জিকির আজকারের জন্য কিবলামুখী হওয়া শর্ত নাই জি আর পবিত্রতাও শর্ত নেই উজু শর্ত নেই ওয়াকান ইবিন ওমার আরো শুনেন মুখস্থ কথা বিনা দলিলে বলেননি ওয়াকান ইবিন ওমার আলা গাইরে তাহারা ইবনে ওমার আল্লাহ আনহমা অত্যন্ত পাবন সাহাবি তিনি বিনা উজুতে সেজদা করতেন ওয়াখতার আহাল বোখারি এটাই মত ইমাম বোখারি পছন্দ করেছেন লাকিন সুজুদ বেসরুতি আফজাল তবে নামাজের শর্তগুলি পুরা করে যদি কেউ সেজদা করে ভালো কথা উজু করে সেজদা করলো বা উজুর অবস্থায় তেলাওয়াত করেছে আর উজু অবস্থায় সেজদা করলো আর তারপরে কিবলামুখী হয়ে সেজদা করলো আফজাল এটা উত্তম وقال ابن القيم امام ابن القيم رحمه الله বলেন لم يذكر عنه صلى الله عليه وسلم انه كان يكبر للرفع من هذا السجود সিজদা থেকে ওঠার সময় তাকবীর বলার কোনো প্রমাণ নবী সাল্লাল্লাহু থেকে নেই যাওয়ার সময়ের হাদিস তো এটা আছে জয়ীফ হালকা হইলেও কিন্তু উঠার সময় সেজদা থেকে সেজদা তেলাওয়াত থেকে কোন তকবিরের প্রমাণ নেই ওকালা শেখ আব্দুর রহমান সাদি আব্দুর রহমান সাদি রহমতুল্লাহ আলহী শেখ ইবিন ওসাইম রহমতুল্লাহ ওস্তাদ এই এই কালের তিনি আলে তিনি বলছেন সজুদ তেলাওয়া তেলাওতের সেজা ফইলা খারেজা সলা নামাজের বাইরে যদি হয় ফাসাহি তাহলে সঠিক হচ্ছে আন্না ও ফিয়ে তকবিরুন ওয়ালা না তাতে তকবির ওয়াজিব না সালাম ওয়াজিব ওয়ালা ইস্তারত তাহারা না তাতে উজু শর্ত রয়েছে ওয়ালা ইস্তেকবালুল কিবলা না কিবলামুখী হওয়ার শর্ত রয়েছে ওয়ালা কিন্না হবে শুরুতি সলাতে আকমালো তবে নামাজের শর্তগুলি যদি পুরা করেন তো ভালো কথা সলা নামাজের মধ্যে যদি হয় তাহলে ফাহুক মহুক মসজুদি সলা তাহলে নামাজের শেষদার নামাজের মধ্যে যেমন নামাজ হয় না বিনা উজুতে বিনা কিবলামুখী হওয়াতে নামাজ হয় না তেমনই আপনার এই সেজদাতে লাওয়াত হবেন ওয়াহুয়া ইখতিয়ার শেখ তকিউদ্দিন এটাই হচ্ছে রহমতুল্লাহ আলের মত আল্লাহ আলম وعن ابي بكرة رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا جاءه امر يسره خر ساجدا لله رواه الخمسه الا النسائي আবু বকরা রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন কোন খুশির সংবাদ আসত এমন কোন অবস্থা হইত বা এমন কোন কথা আসতো ইয়াসুর রহু যা তাকে আনন্দিত করত আনন্দিত করত কোন জেহাদে পাঠিয়েছেন অভিযানে পাঠিয়েছেন বিজয়ের সংবাদ এসছে ইসলাম কবুল করেছে অমুক গোত্র অমুক লোক ইসলাম গ্রহণ করেছে যে কোনো খবর এরকম দিন দুনিয়ার খুশির খবর বিশেষ করে দিনের খুশি সবচেয়ে বড় খুশি একজন মমিনের জন্য রাসুল্লাহ সাল্লাহ ইসলাম মমিনদের জন্য উত্তম আদর্শ খুশির খবর আসলে হাররা সাজেদান লিল্লা নবী সাল্লামের উত্তম চরিত্র ছিল যে সিজদায় লুটিয়ে পড়তেন খাররা মানে ওপর থেকে নিচে পড়ে যাওয়া এই শব্দ থেকে অলমাইক রামগণ ইস্তেমবাদ করেছেন যে বসে থেকে শুকরানা সেজদা না করে দাঁড়িয়ে সেজদাটা মানে ওপর থেকে আপনি যেন লুটিয়ে পড়ছেন এইভাবে সেজদা করবেন অর্থাৎ আপনার কাছে খুশির খবর এলাম খুশির খবর এলো তখন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গেছে লুটিয়ে পড়েন এটা সবচেয়ে ভালো যদিও হয়তো বসেই ছিলেন তখন দাঁড়ানো জরুরি নাই বসেই ছিলেন বসেই সিজদায় পড়ে গেলেন চলবে কিন্তু দাঁড়িয়ে সেজদায় যেন আপনি অবনত হচ্ছেন এটা হাদিসের উপরে আমল বেশি হচ্ছে এতে এইভাবে হওয়া উচিত সেজদায় সেজদায় শুকুর এ সম্পর্কে একটা কথা বলি আমাদের সমাজে যে সমাজ আমরা মানুষ হয়েছি আমরা তো মাদ্রাসে পড়াশোনা করেছি এমনকি আহলেদিস মাদ্রাসে পড়াশোনা করেছি সেজদায় শুকুরের প্রচলন এই সন্ন্যত আমাদের দেশে নেই বললেই চলে এই জায়গায় এবার আর একটা আছে সেটা হচ্ছে শুকরানা নামাজ এখন পর্যন্ত শুকরানা নামাজের স্পষ্ট দলিল আমি পাইনি যদি কোনো ভাই পেয়ে থাকেন তাহলে আমার নলেজ বৃদ্ধি করবেন জাজাকুমুল্লাহ খাই কথা বুঝলেন তো এতে শুধু ইস্তিহাদ বলা যেতে পারে যে যখন নবী সাল্লা সাল্লাম শুক্রানা সেজদা করেছেন আর দুই রাখাত নামাজ আমার চারটা সেজদা আছে রুকু আছে তাহলে ওইটাও শুক্রানা আল্লাহর কাছে পেশ করলাম শুক্রানা আমি রোজাও রাখতে পারি শুক্রানা দান খায়রাত করতে পারি তো চলো নামাজও পড়তে পারি এইভাবে টেনে টুনে আপনি হ্যাঁ শুকুরের নামাজ নিয়ে আসতে পারেন কিন্তু স্পষ্ট নবী করিম সাল্লাম সাহাবিরা শুক্রানা দুই রাখাত নামাজ পড়েছেন এই তরিকা নেই আসলে আমরা বিবাহের মজলিসে দেখতাম যখনই ছেলেটাকে কবুল করা হইল তখনই আর এক বিদাত করে শুক্রানা মাছ ছাড়া কি বেদাত শুক্রানা সালাম বসে ছেলে ছিল দাঁড়িয়ে গেল হঠাৎ করে সালাম আলাইকুম দেখেছেন না আপনাদের অঞ্চলে নেই আমাদের দিকে ইয়ে আছে তো আহলেদিস এলাকাতে এইরকম কোন ছেলে সালাম দিলে ভালো আলেম থাকলে বলতো যে শুনতাম আমরা ছোট থেকে এগুলো কথা ব্রেনে বসে আছে ছোট কাল থেকে দেখেছি তো সালাম সালাম দেওয়ার দরকার নেই সালাম না দিয়ে তুমি শুক্রানা দুই রেখাত নামাজ পড়ো আরে বাবা যখন বলছেনি তো ফুল সুন্নাতটা বলে যে শুক্রানা দা করো শুক্রানা দুই রেখাত নামাজ পড়ো কেন বলছেন শুক্রানা দা নবী সাল্লাহ সাল্লাম করেছেন এই হাদিস আরো হাদিস রয়েছে এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে আবু দাউদের তিরমিজি তিবিনে মাজার বাই হাকি রয়েছে ইমাম তিরমিজি হাদিসটাকে হাসানুন গরিব বলেছেন মানে হাসান এই হাদিসটা সনদে একজন দুর্বল ব্যক্তি রয়েছেন বাক্কার বিন আব্দুল আজিজ ওকে কেউ কেউ জয়ীব বলেছেন কেউ বলেছেন চলবে সলে হ্যাঁ ইমাম ইবিন আদি বলছেন যে আশা করি তার হাদিস গ্রহণযোগ্য লাবাস হাসান হইতে পারে এমন হালকা দুর্বল যে হাদিস তার লিখা যেতে পারে এ ধরনের কথাবার্তা বলেছেন তবে ওয়ালিল হাদিসের সওয়াহেদ এই হাদিসের সমর্থক হাদিস আছে আব্দুর রহমান বিন আউফ থেকে মুসনাদ আহমদে রয়েছে সাদ বিন আবি আকাশ থেকে আবু দাউদে রয়েছে জাবের বিন আবদুল্লাহ বিন ওমার আনাস থেকে রয়েছে ওয়াকাদ সাজাদ আবু বাকর আবু খেলাফত লাম্মা কোতেলা মিথ্যুক নবীর দাবিদার এ যখন আল খারাজ এলাকায় ইয়ামামা বলা হইতো এটাকে আল খারাজ আল খারাজ এলাকায় এই জিহাদ হয়েছিল সাহাবাইকেরামদের আমলে সিদ্দিক আমলে সেই সময় যখন খবর পৌঁছিল তার কাছে মদিনাই যে মোসাইলামাকে হত্যা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ফিতনা ঠান্ডা হয়েছে যেই ফিতনাই অসংখ্য মুসলিম ইসলাম কবুল করার পরে মোসাইলামার উন্মত হয়ে গেছিল মুসাইলামাকে নবী মেনে নিয়েছিল যে আমাদের বংশের নবী জাতীয়তা চলে এসেছিল লিখেছে এমন জাতীয়তা এসেছিল বংশীয় জাতীয় গোত্রীয় জাতীয়তা এই জন্য জাতীয়তা কুফরি মতবাদ জাতীয়তার ভিত্তিতে ভাষার ভিত্তিতে বর্ণের ভিত্তিতে রঙের ভিত্তিতে এলাকার ভিত্তিতে ডিস্ট্রিক্টের ভিত্তিতে আপনার আত্মীয়তা এটা কুফরি মতবাদ শুধু পাপ নয় বা ভ্রান্ত ধারণা নয় এটা কুফরি মতবাদ কি করেছিল তাদের একটা বক্তব্য লিখেছে কিতাবে আমার কাছে নোট করা আছে জাতীয়তার উপরে বলছিল যে নবী মিথ্যুক নবী হইলেও আমাদের যেহেতু গোত্রের বংশে সেই জন্য সত্যবাদী নবী চাইতে ভালো ইসলাম কবুল করে মোরতাদ হয়ে গেছিল এরা অনেকেই বড় ফিতনায় পড়ে গেছিল এই এলাকার লোকেরা নাজদের এলাকার লোকেরা এক ফিতনায় নাজদ হয়েছিল আল্লাহ পাক যেন হেফাজত করেন তো যখন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানোর কাছে খবর আসলো যে মোসাইলামাকে হত্যা করে দেওয়া হয়েছে আর বিজয় লাভ করেছেন সাহাবারা তখন শেষ দায় পড়ে সাজাদ আবু বাকর আবু সিদ্দিক সাথে সাথে শেষদায় পড়েছিলেন কাববিন মালিকের কথা কোরআনে খেরিমে রয়েছে তার তবা তাবুকের যুদ্ধে যাবো যাচ্ছি যাবো যাচ্ছি করে ছুটে গেল সাথী ছুটে গেল আর যেতে পারলেন না পঞ্চাশ দিন পরে তার তবা কবুল হইল লাম্মা বুসেরা বি তবা তবার যখন সুসংবাদ পৌঁছিল তখন শেষদায় পড়ে গেছিলেন তাহলে সাহাবাই কেরাদের আমল শেষদায় শুকুর ছিল কি ছিল শেষদায় শুকুর শুকুরের শেষদা ছিল শুকুরের নামাজ ছিল না জি আল্লাহ আলম ওই রকমই শুক্রিয়া শেষদাতে উজু শর্ত নাই কি বলা ও শর্ত নাই তবে উত্তম উজু থাকলে ভালো আর কিবলা মুখে সেজদা করলে ভালো কিন্তু এগুলোর জন্য তাহারাত আর কিবলা শর্ত নাই সেজদায় শুকুর ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্মাল এদের কাছে মুস্তাহাব বলছেন যে যদি হাদিসে দলিল নাও থাকতো তবু নিয়ামত পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করা যুক্তিসঙ্গত সেই জন্য সেজদা শুকর যুক্তিসঙ্গত আর হাদিস তো দলিল তো আছেই হানাফিয়া হানাফিয়াত মালিকিয়া হানাফিয়ার মালিকিরা আবার কি বলেছে ফালাম ইয়াস্তাহিব বাইন দহম সুজুদ শুকুর সেজদায় শুকুর তাদের মোস্তাহাবি নাই মোস্তাহাবি নাই তাহলে কি বলবো যদি ইমাম সাহেবরা এরকম বলে থাকেন তাহলে কি হাদিস অস্বীকার করেছেন বলবো না তাদের জন্য ভালো ওজোর খুঁজবো তারা হাদিস অমান্য করেননি অস্বীকার করেনি হাদিস হয়তো পৌঁছেনি অথবা সহি সূত্রে পৌঁছেনি পৌঁছেইনি অথবা সহি সূত্রে পৌঁছেনি কিন্তু আমাদের করণীয় কি হ্যাঁ ফাটল ধরানো হাদিস বাদ দিয়ে তা জানতে পারলাম তারপরও নবীকে বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে এমাম মালিককে মানবো আবু হানিফাকে মানবো না এটা না আমাদের কাজ হচ্ছে ওতরকু কৌলি রসুল্লাহ সাল্লাম প্রকৃত হানাফি হইতে চান প্রকৃত মালিকি হইতে চান হাম্বেলি আর সাফি হইতে চান আর মোহাম্মদী হইতে চান আর যদি রসুল্লাহ রহমত হতে চান ইমাম আবু হানিয়া বলছেন আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও রসুল্লাহর কথার সামনে অতরকু কৌলিলে কৌলি সাহাবা তাকে যখন জিজ্ঞাসা করা কথা আপনার কথা উল্টো পাল্টা হইলে কি কোনটা নেব আপনার কথার উল্টো হচ্ছে কথা বলছেন তিনি উতরুকু কৌলি লে কৌলি সাহাবা কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও যখন তাবেইনের কথা বলা হয় তখন বলেছিলেন নাহানো রেজাল হুম রেজাল ওরাও মানুষ আমরাও মানুষ যেমন আমি বলতে পারি আমার যুগের আলেম উনি আলেম আমি আলেম উনি একটা ফতুয়া দিয়েছেন আমি একটা ফতুয়া দিয়েছি আমার ফতুয়া এটাই ঠিক আমাকে লাগছে আমার বলার অধিকার আছে কিন্তু আমি বলবো যে তাবে হোম রেজাল আমার জন্য এটা উচিত হবে না হ্যাঁ বুঝতে পারছেন না ইমাম বখারি ইমাম শাহি ইমাম মালিক আইমাইকেরাম তাদের সম্পর্কে এই ধরনের কথা আমি বলবো না কারণ তারা আমাদের চাইতে অনেক অ্যাডভান্স কিন্তু আমার সমবয়স্ক আমার মতো এলিমের আমার যুগের তাহলে বলতে পারে যে তিনিও মানুষ তারও ভুল হইতে পারে যেমন আমারও ভুল হইতে পারে কম রেজাল্ট না অনেক রেজাল্ট তাহলে এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারা উম্মতে ফাটলও ধরাননি মজাবও দাঁড় করে যাননি আর হাদিসের বিরোধিতাও করেননি বরং তারা কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়েছে যতটা তাদের কাছে এলেম পৌঁছেছে সেই মোতাবেক ফতোয়া দিয়েছে وعن عبد الرحمن بن عوف قال سجد النبي صلى الله عليه وسلم فاطل السجود ثم رفع راسه وقال ان جبريل اتاني فبشرني فسجدت لله شكرا رواه احمد وصححه الحاكم আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আশরা মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী জান্নাতের তাদের একজন তিনি বলছেন যে নবী সাল্লাম একদিন সেজদা করলেন হঠাৎ করে দেখলাম সেজদা করলেন ফাহাতালা সুজুদ বই লম্বা দীর্ঘক্ষণ সেজদা করলেন সুম্মারা ফারাস তারপরে মাথা উঠেলেন কাল আর বললেন ইন্না জিবরিল আতানি আমার কাছে জিবরাইল এখন এসেছিল বাসারানি আর আমাকে একটা সুসংবাদ দিল জিবরিল এসে আমাকে সুসংবাদ দিলেন ফাসাজাদুল্লাহ শুকরান আল্লাহর শুকরানাই আমি সেজদা করলাম হাদিস মোসনাদ আহমদে রয়েছে মোস্তাদ হাকিমে রয়েছে ইমাম হাকিম হাদিসটাকে সহি বলেছেন ইমাম জাহাবি তার সমর্থন করেছেন মানে হাদিসটাকে জয়ীব বলেছেন মুসনাদে বাজারে রয়েছে হাদিস সহি আল্লাহ আলী তাহলে এই হাদিস কি প্রমাণ করে সেজদা শুকুর করা আর সেজদা খটফট করে মুরগি ঠোকরের মধ্যে সেজদা নয় বরং লম্বা সেজদা করা আরো ভালো যাতে করে আল্লাহ পাখের নিয়ামত বেশি বেশি স্মরণ করি আল্লাহর সামনে আপনি লুটিয়ে পড়েন আল্লাহর কাছে আরো বেশি চান আল্লাহ বরকত দেবেন নবী করিম সাল্লাহ আলী ইসাল্লামকে কি সুসংবাদ দেওয়া হয়েছিল এ কথা হাদিসে বলা হয়নি তাই না এই সুসংবাদটা কি ছিল জিবরাইল নিয়ে এসেছিল নবী সুসংবাদ দিলেন যে দেখো তোমার উম্মতের লোক ভাগ্যবান তোমার উম্মতের যে কেউ একবার তোমার উপর সলাৎ পেশ করবে দুরুদ পেশ করবে হ্যাঁ আল্লাপা কি করবেন দশ বার তার রহমত নাজিল করবেন মান সাল্লাহ আলাইয়া ওয়াহেদাতান সাল্লাহ আলাইহে বিহা আশারান তার বিনিময়ে আল্লাহ দশ বার রহমত বর্ষণ করবেন নবী সাল্লাম এ কথা শোনার পরে জিব্রাইলের সুসংবাদ শোনার পরে এই হাদিসটি বলেছিলেন وعن البراء بن عازب رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم بعث عليا الى اليمن فذكر الحديث নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন দায়িত্বশীল করে মুয়াজ্জিন জাবালকেও পাঠিয়েছিলেন আর আলীকেও পাঠিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু কাল ফাকাতাবা আলিউন বিইসলামিহিম আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে ইসলামের দায়ী হয়ে গিয়েছিলেন আর মজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সেখানকার গভর্নর দায়িত্বশীল হয়ে গিয়েছিলেন তাহলে এক এলাকার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া যেতে পারে যে তোমার দাওয়া বিভাগ থাকলো ইসলাম প্রচার বিভাগ তোমার থাকলো আর তোমার থাকলো সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন তোমার থাকলো সেখানকার দেখাশোনা সমস্যার সমাধান সেখানকার জাকাত আদায় করা ইত্যাদি এগুলো সরকারি কাজ এগুলি থাকলো বা দণ্ডবিধান কায়েম করা ইত্যাদি তো আলী রাজি আল্লাহ সেখান থেকে লিখে পাঠাইলেন ফাকাতাব আলিউন আলী লিখে পাঠাচ্ছেন হাদিসটা সংক্ষেপ করে ফাজাকার আল হাদিস মানে হাদিসে বড় কিসা ঘটনা আছে এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে আলী রাজি আল্লাহ তালানহ ইয়ামানে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন লোকেরা ওখানে ইসলাম কবুল করে নিল তাদের ইসলামের সুসংবাদ দিয়ে নবী করিম চিঠি লিখে পাঠালেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ লিখতে জানতেন মক্কায় কয়েকজন সাহাবি লিখতে জানতেন তাদের একজন আলী রাজি আল্লাহ ফালাম্মা কারা রসুল্লাহাম আল কিতাব যখন রসুল্লাহাম চিঠি পড়লেন চিঠিকে পুরনো যুগে আল কিতাব বলা হইত কিতাব লিখনি আর রেসালাও বলা হয় মেসেজ খাররা সাজেদান তখন নবী সাল্লাম সেজদায় লুটিয়ে পড়লেন রাহুল বেহাকি হাদিসটি তে রয়েছে সোনানা বেহাকিতে ফিল বুখারি এর মূল ঘটনা বুখারিতে রয়েছে জি তাহলে শেষদায় শুকুর এই তিনটি হাদিস দ্বারা আমরা জানতে পারলাম সুতরাং আমাদের রাত দিন অনেক খবর আসছে কারো আসছে ছেলেটা মাসাল্লাহ পাশ করেছে কারো ছেলে মেয়ে জন্ম হয়েছে মিষ্টি খাওয়াইছেন আর একটা শেষদায় শুকুর করেন এগুলো হয়নি কি আপনাদের জীবনে যেই ভাইরা মিষ্টি খাওয়াইছেন আমি নিষেধ করব না মাহরুম করব না এত ভাইদেরকে কিন্তু মিষ্টি খাওয়ার আগে যখনই খবরটা আসবে সাথে সাথে শেষ শুকুর করেন ছেলের অ্যাডমিশন হয়েছে যেমনই খবর পেলেন ছেলের মঞ্জুরি হয়েছে অ্যাডমিশন হয়েছে সাথে সাথে সেটা শুকুর করেন ভাইকে পাঠায় বিদেশ পাঠাচ্ছিলেন চলে গেছে কাজে লেগে গেছে হ্যাঁ অথবা প্রথম মাসের স্যালারি পেয়েছে খুশি মিষ্টি খাওয়াবেন খাওয়ান কিন্তু সন্মতি কাজ আগে করেন হ্যাঁ ছেলে হয়েছে আকিকা করেন সন্ন্যতি কাজ শেষদার শুকুর করেন আর তারপরে মিষ্টি খান শেষদার শুকুরও নেই আকিকা নেই মিষ্টি নিয়ে ধুমধাম তাহলে এগুলো বিদাত হয়ে যাবে আবার এইরকম কাজগুলো সন্ন্যত ছেড়ে দিয়ে সন্ন্যতকে মেরে দিয়ে যদি আবার জায়েজ কাজ করেন তাহলে বিদাতের রূপ ধারণ করবে কথা বুঝতে পারছেন এই জন্য সুন্নত গুলি আদায় করার পরে তখন বাকি অতিরিক্ত খুশি করেন কোনো অসুবিধা নেই জি অনেক ভাইরা একামাটা রাস্তার হয়েছে কারো কারো কি বলছে স্যালারি বেড়েছে মাসাল্লাহ বৃহস্পতিবার বেশ কিছুদিন ধরে খানা চলতে আছে চলতে আছে ভালো কথা কিন্তু তার আগে শেষদা শুকুরের সুন্নতের উপর আমল করেন যেমন এক খুশির খবর পেলেন সাথে সাথে একটা শেষদা শুকুর ওইখানেই করেন হ্যাঁ সাথে ওখানেই করেন আল্লাহ পাক ইনশা আল্লাহ বরকত দেবেন করবেন যাই হোক এই সন্ন্যতটি আমাদের দেশে মৃত সন্ন্যত আর অনেকগুলি মরা সুন্নত রয়েছে যেমন তাহিয়াতুল মসজিদ মৃত সুন্নাত আমাদের দেশে মাগরেবের আজানের পরে একটু টাইম দেওয়া এগুলো মৃত সুন্নাত এই ধরনের বহু মৃত সুন্নাত এগুলোকে মেরেই দিয়েছে বিদ্যার্থীরা সুতরাং এগুলোকে জীবিত করার চেষ্টা করে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে সন্ন্যত জীবিত করার তৌফিক দান করেন আর সন্ন্যত মোতাবেক আমল করার তৌফিক দান করেন বিদার থেকে শিরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন ওসল্লাহ নবীন মোহাম্মদ আলী ওসাহাবি আজম শুকরানা সাজদায় যেমন নামাজের সেজদায় দোয়া রয়েছে একাধিক দোয়া বা ওই রকমই সুবাহান রাব্বিয়াল আলা তারপরে সুবহন কুদ্দুস রব্বন রব্বুল মালাইকাতে ওয়ার রুহ সাহি মুসলিমে রয়েছে সুবহানাক আল্লাহুম্মা হামদিকা হ্যাঁ আল্লাহ মাগফিরলি সহিহ বুখারীতে রয়েছে তারপরে সাজাদা ওয়া জাইল্লাযী খালাকা ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারা বিহাউলি ওয়া কুওয়াতিহি যে কোনো দোয়া পড়তে পারে আমাদের দেশের কিতাবগুলিতে সেজদায়ে তেলাওয়াতের দোয়া এই শেষেরটা খাস করে দিয়েছে যে সাজাদা ওয়াজিয়া লিল্লাজি খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি এটা নাকি তেলাওয়াতের সেজদা না না না এটা তেলাওয়াতের সেজদা না এটা যে কোনো সেজদায় পড়তে পারে ওই রকমই এর চাইতে কম হালকা পড়তে চান সুবহান রাব্বিয়াল আলা হ্যাঁ সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা গফিরলি ফাসাব্বে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির উসকুরা নাসরুল্লাহ ইজা জা নাসরুল্লাহর উপর আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে পড়ে যান নামাজের ভিতরেও আর এমনি সেজদাতেও আপনি পড়বেন আলাদা কোনো দোয়া আর প্রয়োজন নেই তবে যদি সেজদা আরো লম্বা লম্বা দোয়া করতে চান কোনো অসুবিধা নেই সেজদা শুকুর একটা সেজদায় তেলাওয়াত একটা সেজদায় শুকুর একটা সেজদায় সহ দুটা শুধু আছে এটা আহমদ কিতাব আছে তো ফয়ুজাতে আহমাদিয়াতে আহমদ শফি যে ইসলামের হেফাজত করবে নিজের ইসলামেরই হেফাজত নাই লিখছে যে কি জিকির করতে বলছে ভক্তদেরকে এটা কুফুরি কথা এইরকম কলেমা মা আনজাল্লাহ বিহাবিন সুলতান আল্লাহ এর কোন সনদ দলিল নাজিল করেননি না কোরআনে কেরিমে না রসুলের হাদিস আর অর্থ কুফুরি ইল্লাল্লাহ বললেন মানে হ্যাঁ কি হলো কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ মাগার আল্লাহ তারপরে লাহ মানে এলাহ নেই তো শেষখানে আপনার মত হলো নাস্তিকতার উপর এলাহ নেই আমার কোন এলাহ টেলার নেই তাহলে ধর্ম হচ্ছে আফিম হ্যাঁ এটা কালমার্কসের ধর্ম আহমদ শফির এই আকিদা মিলছে কালমার্কসের সাথে জি তো পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা নম্বর তেইশ ফৈজাতে আহমদিয়া আহমদ শফির লিখা পৃষ্ঠা নম্বর তেইশ আমাদের বাইরে ইন্টারনেট থেকে বাইরে থেকে বলছেন হ্যাঁ যদি কারো তদন্ত করতে তদন্ত করেন আমি তদন্ত করিনি এজন্য নিজে থেকে বলিনি আমি যতক্ষণ নিজে কিতাব না পড়ি ততক্ষণ বলি না যেগুলি বক্তব্য আছে আমরা হাতে নাতে আমি ধরিয়ে দিয়েছি হয় কাউরি সাউন্ডে বক্তব্যে ধরিয়ে দিচ্ছি আর না হলে কিতাব পড়ে যেমন চর্মনাইদের তৌলিক জামাতের কিতাব পড়ে আমি বলে দিয়েছি আর এইরকম কথা আমি বলি না ভাইরা বলেছেন আর কিতাবের পৃষ্ঠা নম্বর তেইশ বললেন আপনারা চেক করে নেবেন ফেরাউন তো বলেছিল যে আমি রব তোমরা রব ন আর এরা বলছে সবাই রব কথা বুঝতে পেরেছেন এজন্য বলেছে যে ইবনে আরবি যে সুফির আকিদা ওহাদাতুল ওজুদের এটা হচ্ছে আকফার মিন ফেরাউন ফেরাউনের চেয়ে বড় কুফুরি কথা এটা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর বস্তা নাহলে কালকে আমাদের জবাব দিতে হবে আল্লাহ চোখ দিয়েছে দুটো চোখ আর আর একটা অন্তর চোখ দিয়েছে তিনটা চোখ দিয়েছে হ্যাঁ সুতরাং আল্লাহ পাকে এই চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে বাবা যদি আপনার সাথে দিনের ক্ষেত্রে দুশ্মনী রাখে তারপর দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে এটাই কোরআন করিম আল্লাহ শিখিয়েছেন সুরে লোকমানে যে প্রচেষ্টা চালায় যে তোমাকে দিয়ে শিরিক করিয়ে নেবে শিরিক করাবে তোমাকে বাতিলে নিয়ে যাবে ফালাতে কথা শুনিও না শিরকের ধর্ম মানিও না বাতিলকে মানিও না ও সাহেব হোমা ফির দুনিয়া মারফ দুনিয়ায় ভালো ব্যবহার করিও বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আসমা আবাকার মেয়ে তার মা ইসলাম কবুল করেনি নবীলামের কাছে অভিযোগ করলো ইয়া রাসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি আমার আব্বা ইসলাম গ্রহণ করলো আমার মা ইসলাম গ্রহণ করলো না তার সাথে কি সেলা রহমি করব সম্পর্ক রাখবো সহযোগিতা করবো বলছে হ্যাঁ, সিলিহা তার সাথে ভালো ব্যবহার করো বুঝতে পেরেছেন ভালো ব্যবহার করলে হতে পারে অন্তর কোনোদিন জয় করতে পারবেন ফিরে আসবে যে এতদিন ভুলেছিলাম ছেলে যেটা বলছে সেটাই হয়তো ঠিক যে যার নুন খায় কোন একদিন গুণ গাওয়ার হয়তো তৌফিক হয় হতে পারে আর না হইলে অসুবিধা নেই নবী করিম ইসলাম কাফের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করেন নাই দান নামাজ রোজা পড়ে না এইরকম লোককে দান করার চাইতে যারা দিনদার লোক পরেশগার লোক তাদেরকে দান করবেন যদি থাকে আর যারা নামাজ পড়েন না অভাবী তাদেরকে যদি দান করতে হয় আত্মীয়তার কারণে অথবা গ্রামের প্রতিবেশী ইত্যাদি বিভিন্ন কারণে তাহলে তাদেরকে দাওয়াত দেবেন হ্যাঁ আপনার দানের সাথে ইসলামের দাওয়াত দেবেন একটা বই দেবেন একটা সিডি দেবেন বলবেন চলো নামাজ পড়তে তুমি যদি নামাজ পড়তে আগামীতে দেখি তাহলে দেবো না হলে দেবো না এবার কিন্তু ওয়ার্নিং দিলাম ইত্যাদি এইভাবে দাওয়াতের কাজে আপনার সাদকা দান খেরাতকে লাগাবার চেষ্টা করবেন যদি এই স্বার্থ থাকে তো ঠিক আছে কিন্তু দেখা গেল যে না ইয়ে হচ্ছে শৈতান টাকাটা নিয়ে নিল দান তো নিচ্ছে কিন্তু পরে আর একেবারে না সোজা হবে না ও নামাজও আসবে না তৌহিদ আসবে না শিল্পুভরি করবে তাহলে বন্ধ করেন মাঝে মধ্যে বন্ধ করেও যদি সংশোধন হওয়ার আশাটা বন্ধ করেন এই ক্ষেত্রে আপনাকে হেকমত অবলম্বন করতে হবে যে এদের দান খায়রাত বন্ধ করলে সংশোধন করা যাবে না দিলে সংশোধন করা যাবে কখনো কখনো শত্রুকে খাওয়িয়ে সংশোধন করা যেতে পারে হেদায়ত করা যেতে পারে কখনো তাদের রিজিক বন্ধ করে সংশোধন করা যেতে পারে আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন যেটাতে ভালো হয় সেটা করবেন দিনের স্বার্থে কাজ করবেন ওষুধ খাবেন বলে হ্যাঁ আর আল্লাহ সাফি আল্লাহ কাফি আর আল্লাহ মাফি আল্লাহ নেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিদাতিদের বিদাতি কথা বিদাতিদের বিদাতি কথা এসব আচ্ছা, ক্যারাম বোর্ড খেলা ক্যারাম বোর্ড খেলা সময়ের অপচয় সময় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আর আল্লাহর জিকির আজকাল থেকে মুশকুল হওয়া ওয়াসুদ্দুন ওয়ানি সলাতে আল্লাহ পাক মদের আর হ্যাঁ খারাপ যে দিক রয়েছে তাতে বলেছেন যে এ নামাজে সৃষ্টি করে আর থেকে গাফিল করে তাহুন তাহলে তোমরা এই জুয়া আর মদ আর এইরকমই যে সব খেলাধুলা ক্রিকেট লম্বা টাইম ধরে খেলা নামাজের সময় পার হয়ে চলে গেল ফাহাল আন্তমুন তাহুন ছাড়বে না ছাড়বে না আল্লাহ জিজ্ঞেস করে ছাড়বে সাহাবিরা বলি ইন্তাহাই না ইন্তাহাই আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ ছেড়ে দিলাম সাহাবিরা ছেড়ে দিয়েছিলেন সুতরাং আপনারাও সময় অপচয়কারী টাকা পয়সা অপচয়কারী এইরকমই আল্লাহ জিকির আজকার থেকে মশগুল করে নামাজের রক্ত থেকে মশগুল করে জামাত থেকে মশগুল করে আর ডিউটিতে গিয়ে ঘুমাচ্ছেন ঝিমাচ্ছেন আর এই দিকে সারা রাত ক্রামবোর্ড খেলে এসছেন অথবা ইন্টারনেট নিয়ে পড়েছিলেন তাহলে জবাবদেহি করতে হবে খেয়ানত করলেন আল্লাহর হকে খেয়ানত করলেন মানুষের হকে খেয়ানত করলেন সুতরাং এইরকম কাজ করবেন না ফাহালান্ত মন্তাহন ছাড়বে কি ছাড়বে না আল্লাহ জিজ্ঞেস করছেন ছেড়ে দাও আল্লাহ যেন ছাড়া তৌফিক দান করে মুরগির পায়খানা যদি কাপড়ে ছিটা পড়ে তো নামাজ হবে কিনা যে সব পশু পাখি খাওয়া যায় তার পায়খানা গোবর পেশাব নাপাক নয় এটা হচ্ছে সেই মশলা তবে নোংরা জিনিস অবশ্যই নোংরা জিনিস যেমন কাশপোটা নোংরা কাশপোটা নোংরা আপনি কাশপোটা নিয়ে নামাজ পড়বেন আবার রুচি হবে না হয়তো কাপড়টা বদলে আসি কাশপোটা লেখা আছে তিন দিন চার দিন হয়ে গেল লুঙ্গিটা ভালো এখনো কিছু পেশাব টেশাব কিছু লাগেনি তিন চার দিন হয়ে গেল কত ঘাম টাম লেগেছে ঘাম তো নাপাক নয় তারপরে কাপড়টা বদলে নিচ্ছেন যে না ভালো কাপড় পরে নামাজ পড়ি ওই রকম করবেন কিন্তু নাপাক নয় এতে এতে নাপাক হয় না জি একটা প্রশ্ন হলো কারো বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়েছে সে টাকা থেকে কর্ম নিয়ে ব্যবসা করা যাবে কিনা ব্যাংক থেকে লোন নিয়েছে সুদী ব্যাংক হ্যাঁ লোন লোন নেওয়া হারাম সুদ সুদ দেওয়া সুদ নেওয়া হারাম সবার উপর লানত রয়েছে সুতরাং এই সব টাকা ব্যবসায় কোনো বরকত হয় না এদের সাথে সহযোগিতা করাও যায়জ নাই তার কাছ থেকে টাকা নেওয়াও যায়জ নাই এসব কাজে সহযোগিতা করবেন না বরং অতিথি মুক্ত হওয়ার জন্য যদি চাই আমি ব্যাংকের লোন থেকে মুক্ত হবো সেই জন্য টাকা দাও আর আসলেই তার অন্তরে সততা আছে ঠিক আসলে এই জন্য চাইছে তাহলে সাহায্য করতে পারে মুক্ত করার জন্য হারাম থেকে প্রশ্ন হলো ইমামের পিছনে সুরা পিছনে সুরা পড়তে হবে বিশেষ করে যেই শুনছেন অবশ্যই পড়তে হবে জোহরের চার আসরের চার মাগরেবের এক দুই তাহলে কত হইল এগারো রাকাত সতেরো রাকাত নামাজ এগারো রাকাত নামাজে এমাম মনে মনে পড়ছে আপনিও মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে আর জেহেরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাখাতে মাগরের প্রথম দুই রাখাতে নামাজ হবে না সুরা ফাতে পড়লে এই কথা বলবো না তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি আল্লাহ আলম শেষ প্রশ্ন তাগুতের পরিচয় সম্পর্কে একটু বলবেন তাগুত সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে আমাদের আলোচনাতে আকিদত তহিদের নিয়মিত ক্লাসে আসেন একদিন আলোচনা করে দেব তাগুত পাঁচ প্রকার বিশেষ করে বিশেষ বিশেষ তাগুত আর এমনি খুঁটিনাটি ধরলে তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের বিধান অন্যের আদেশ নিষেধ কোরআন হাদিস বিরোধী যে কোনো কাজ ধর্মের নামে হোক আর দুনিয়ার নামে হোক নেতৃত্বের নামে হোক সবগুলি তাগুত যে কবর মাজার পূজা তাগুতের পূজা দেবদেবীর পূজা তাগুতের পূজা জিন শৈতান জাদু গণকের কাজ সবগুলি তাগুদ মানব রচিত বিধান তাগুদ তাগুদ বহু তাগুদ রয়েছে আল্লাহ ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কোন আদেশ নিষেধ হচ্ছে তাগুত হাদিস বিরোধী ফতুয়াবাজি তাগুতি ফতুয়া সেটাও তাগুতের অন্তর্ভুক্ত হাদিসকে বাদ দিয়ে আপনি মন গড়া ফতুয়া দেবেন আপনি তাগুতি কথাই জি সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমান সুবাহ সুবাহ আল্লাহ আহমদ কাশাদ আল্লাহ ইহ ইল্লা আস্তাগফিরুক ওয়া